হেফাজত করুন এবং এ ধরনের মৃত্যু হইতেও আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমাদের সকলকে আল্লাহ তালা শহীদ মৃত্যু দান করুন আমিন আমি যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করতেছি সে বিষয়টা হলো আল্লাহ তালা কোরআনের মধ্যে বলতেছেন ইন আল্লাহ মা হাত্তা মা নিশ্চয়ই আল্লাহ তালা কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত ওই জাতি নিজেরা পরিবর্তন হয় আল্লাহ তালা বলতেছেন আল্লাহ নিজের ইচ্ছায় কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত জাতিরা নিজের ইচ্ছায় পরিবর্তন হয় অন্য মধ্যে আল্লাহ তালা বলতেছেন জহর আল ফাসাদ নাস দুনিয়ার মধ্যে জলে স্থলে যত ফেতনাফাসাদ প্রকাশ হইতেছে সবগুলো মানুষের হাতের কামাই তাহলে আল্লাহ তালার এই আয়াতগুলো দ্বারা স্পষ্ট বুঝে আসতেছে যে আমাদের কাছে যে মহামারী বা করোনা ভাইরাস আমরা যাই বলি না কেন এই যা কিছু আসতেছে এগুলো আল্লাহ তালার পক্ষ থেকে গজব যদিও আমরা এটাকে করোনা ভাইরাস হিসেবে বলতেছি কিন্তু মূলত এটা করোনা ভাইরাস না এটা আল্লাহ তালার পক্ষ থেকে বিশাল একটা গজব আর এই গজব আসার মূল কারণ হলো দুনিয়ার মধ্যে তারা নিজেরা নিজেরা পরিবর্তন হয়ে যেতেছে দুনিয়ার সমস্ত মানুষ নিজেরা পরিবর্তন হয়ে যেতেছে এই জন্য আল্লাহ তালার পক্ষ থেকে গজব আসছে অন্যথায় আল্লাহ তালা আয়াতগুলো দ্বারা সুস্পষ্ট বোঝা যেতেছে যে আল্লাহ তালা এই ভাইরাসকে বা আল্লাহ তালার এই মহামারী রোগকে আল্লাহ তালা দেন নাই জাতির কারণে মানুষের নাফরমানির কারণে আল্লাহ তালা এই মহামারী দিয়েছেন আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি আসার কিছু কিছু কারণও আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন যেমন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলতেছেন মা কান আল্লাহ আদিবাহুম ওয়ান তাফিহিম যে হেনবি আপনি তাদের কাছে যতদিন থাক যতক্ষণ থাকবেন আপনি তাদের কাছে উপস্থিত থাকা অবস্থায় আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিবেন না অমাকান আল্লাহ মহাদিবাহু মহম ইস্তাক ফিরুন এবং আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিবেন না যতক্ষণ না পর্যন্ত তারা ইস্তাক ফারে থাকে তাহলে আল্লাহ তালা শাস্তি দিবেন না ওয়াদা করছেন সেটা হলো রসুল আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত উপস্থিত থাকবেন আল্লাহ তালা শাস্তি দিবেন না তারপরে যেটা বলছেন বান্দাদের কাছে যখন গুণা হবে সাথে সাথে যখন তবা করে ফিরে না আসবে এবং গুনার মধ্যেই লিপ্ত হতে থাকবে এবং গুনার কাজ করতেই থাকবে আল্লাহ তালা শাস্তি তাদের কাছে চলে আসবে আল্লাহ তালা করোনার মধ্যে বলতেছেন যারা মন্দ কাজ করছে অজ্ঞতাবশত অতপর সাথে সাথে তবা করছে দেরি করে নাই অনতি বিলম্বে তবা করে ফেলছে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা তাদের তবাকে কবুল করবেন আর তবা তো সমস্ত লোকদের জন্য নাই ওলাই সাথে তাওবাতুল্লাদিন সৈয়াদ তবা তো ওই সমস্ত লোকদের জন্য নাই যারা মন্দ কাজ লাগাতার করতেছে তাদের জন্য কোনো তবা নেই এমনকি তারা গুণা করতে করতে তাদের কাছে মৃত্যু তাদের কারো কাছে এসে মৃত্যু এসে উপস্থিত আর তখন যদি তারা তবা করে আল্লাহ তালা তাদেরকে বলতেছে যে তারা মর কাফের অবস্থায় আল্লাহদিন এমন না আহম কুফার তাদের জন্য কোনো তবা নাই তারা মৃত্যুবরণ করবে এমন তো অবস্থায় তারা কাফের আমরা যদি আমাদের এই নাফরমানি থেকে ফিরে না আসি এবং গুনা থেকে ফিরে না আসি এবং শিরিক থেকে ফিরে না আসি তাহলে আল্লাহ তালার গজব আমাদের কাছে অবধারিত নির্ধারিত মহামারী আসার বা লাঞ্ছনা আসার মূল কারণ হলো যেটা আল্লাহ রসুল তার হাদিসের মধ্যে স্পষ্ট আকারে বর্ণনা করেছেন যখন তোমরা হিনা নামক সুদী ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে যাবে এবং তোমরা গরুর লেজ ধরে পড়ে থাকবে আর শস্য আদি নিয়ে তোমরা সন্তুষ্ট থাকবে আর যখন তোমরা জিহাদকে ছেড়ে দিবে আল্লাহ তালা তোমাদের উপর লাঞ্ছনা চাপায় দিবেন এই লাঞ্ছনা তোমাদের থেকে উঠায় নেবেন না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের দিনের দিকে ফিরে না আসবে অর্থাৎ তোমাদের কিতালের দিকে ফিরে না আসবে জিহাদের দিকে ফিরে না আসবে তো আমাদের উপর লাঞ্ছনা চাপায় দেওয়ার মূল কারণ ওঠে দেখেন আজকে আমরা দেখতেছি অনেকে অনেক ভিডিওর মধ্যে দেখতেছেন যে করোনা ভাইরাস যারা আক্রান্ত হয়ে মারা যেতেছে তাদেরকে এমনভাবে কবর দেওয়া হইতেছে উপর থেকে গাড়ির উপর থেকে রশি দিয়ে কবরের মধ্যে নামানো হইতেছে তার থেকে ভাই লাঞ্ছনা আর কি হতে পারে আমাদের কাছে আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের লাঞ্ছনা থেকে হেফাজত করুন আর এই লাঞ্ছনা আসার মূল কারণ হলো আমরা আল্লাহ তালা জিহাদকে ছেড়ে দিয়েছি আরে ভাই আল্লাহ তালা তো আমাদেরকে দিয়ে অন্যদেরকে লাঞ্ছনা দেবেন অন্যদেরকে আমাদেরকে দিয়ে শাস্তি দিবেন আজকে আল্লাহ তালা আমাদেরকে কেন শাস্তি দিতেছেন আল্লাহ তালা তো বলতেছেন হেনবি আপনি বলুন কুল হালতা রব্বা সুনাবিনা আপনি বলুন যে তোমরা আমাদের দুইটা কল্যাণের অপেক্ষায় আসো হয়তো আমরা বিজয়ী লাভ করবো না হয় আমরা শাহাদাত বরণ করব। আর আমরা তোমাদের অপেক্ষায় আছি ওনাহনু না তার অভ্যাসুবিকুম আর আমরা তোমাদের প্রতি অপেক্ষায় আছি নাহনু না তার অভ্যাসুবিকুম আয়ুসিবাকুমুল্লাহ আদা বিমিন আন্দিহি আল্লাহ তালা পক্ষ থেকে তোমাদেরকে শাস্তি দিবেন কিংবা অবিয়াই না আমাদের পক্ষ থেকে তোমাদেরকে শাস্তি দিবেন আতরব্বাসু তোমরা অপেক্ষা করো ইন্না মা অভ্যাস নিশ্চয়ই আমরা তোমাদের সাথে অপেক্ষায় আছি আল্লাহ তালা এখানে যেটা বলতেছেন শাস্তি তো আল্লাহ তালার পক্ষ থেকে আসবে যদি আমরা কি হয়ে যাই নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাই কিংবা আমাদের হাত দিয়ে মুমিনদের হাত দিয়ে আল্লাহ তালা এই ধরনের নাফরমান ব্যক্তিদেরকে শাস্তি দিবেন তো শাস্তি তো আল্লাহ তালা আমাদেরকে দিবেন না মহামারী আল্লাহ তালা আমাদেরকে দিবেন না মোমেনদেরকে আল্লাহ তালা দিবেন না আল্লাহ তালা এই মহামারী করোনা ভাইরাস এ ধরনের শাস্তি আল্লাহ তালা নাফরমানদেরকে দিবেন যারা আল্লাহ তালার নাফরমানির মধ্যে লিপ্ত আছে প্রতিটা মুহূর্তের মধ্যে আল্লাহ তালার শিরিকের মধ্যে লিপ্ত আছে আল্লাহ তালা বিধিবিধানগুলো যারা পরিবর্তন করে ফেলতেছে আল্লাহ তালার বিধানগুলো যারা পরিবর্তন করে এবং তাদের মন গড়া মতো বিধান তাদের বানানো বিধানকে কায়েম করতেছে আল্লাহ তালা এই সমস্ত কারণে তাদেরকে শাস্তি দিতেছেন হ্যাঁ জাতি আমি তোমাদেরকে স্পষ্ট আকারে বলতে চাই আল্লাহ তালা এই কথাই বলতেছেন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো কিতাল করো কিলুহুম আল্লাহ তালা তোমাদের হাত দিয়ে তাদেরকে শাস্তি দিবেন আমরা কেন করোনা ভাইরাসকে এত ভয় করব। কেন আমরা এই মহামারীকে এত ভয় করতেছি আল্লাহ তালা তো আমাদের হাত দিয়ে কাফেরদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে নাফরমানদেরকে মুরতাদদেরকে শাস্তি দিবেন নাস্তিকদেরকে শাস্তি দিবেন কেন আমরা আল্লাহ তালা মহামারীদেরকে ভয় করব। আল্লাহ তালা আমাদের হাত হাত দিয়ে তাদেরকে শাস্তি দিবেন এবং তাদেরকে লাঞ্ছিত করবেন ওয়ুজিম তাদেরকে আমাদের হাত দিয়ে লাঞ্ছিত করবেন আমরা কেন আল্লাহ তালার এই মহামারী থেকে লাঞ্ছিত হব কেনই বা আমরা এই মহামারীকে এত ভয়ে থাকব এত আতঙ্কে থাকব এর থেকে কি আমাদের মৃত্যুটা আরও অনেক নিকটবর্তী না এর থেকে তো আরও অনেক নিকটবর্তী আমাদের মৃত্যুটা আগামীকাল কে কে কি করবে এটা তো কেউই জানে না তাদের মা যা থাকছে গদা আগামীকালকে কে কি করবে সেটা তো কেউই জানে না অমাতাদির নাসুম বেআই আর দিন তামত আগামীকালকে কে কোথায় মৃত্যুবরণ করবে সেটাও তো কেউ জানে না করোনা ভাইরাস থেকে মহামারী থেকে মৃত্যুটা কি আমাদের নিকটবর্তী না তার থেকে তো আরও অনেক নিকটবর্তী আমাদের মৃত্যুটা অমা কান আলী নাসিন আন্তামুতা ইল্লা বেইজিনিল্লা আইনামা তাকুন ইদুরিকুমুল মাউত অলাউকুন তুমি বুরুজি মুসাইয়াদা তোমরা যেখানেই থাকো না কেন সেখানেই তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবে তোমাদেরকে ধরবে ওলাউকুম তুমি বুরুজিম সৈয়দা যদিও তোমরা শক্ত জিনিসের ভিতরে হও যেখানেই থাকো পাথরের ভিতরে থাকলেও সেখানেও তোমাদেরকে মৃত্যু বাক্রাও করবে তাহলে কেন আমরা কি জানি না পূর্বের কার্যকের লোকেরা মৃত্যু থেকে বাঁচার জন্য হাজার হাজার লোক পালায়ন করছে আল্লাহ তারা বলতেছেন আলাম তারো ইরাল্লাদিন খরজু মিন দিয়ারিহিম আলাম তারো ইরা হে আপনি কি দেখেন নাই যারা নিজেদের মৃত্যু থেকে বাঁচার জন্য তাদের নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালন করতেছিল আর তারা ছিল হাজারে হাজার অহম অলুফুন হাজারুল মাউত তারা মৃত্যুর ভয়ে মৃত্যুর ভয়ে পালাইতেছিল তারা ছিল হাজারে হাজার আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন যে তোমরা মৃত্যুবরণ করো সাথে সাথে তারা সকলে মৃত্যুবরণ করছে তাহলে হে লোক সকল হে আমার ভাইয়েরা আমি স্পষ্ট আকারে বলতে চাই যে এই মহামারী থেকে আমরা কেউই বাঁচতে পারবো না পূর্বেকার লোকেরও বাঁচতে পারে নাই তারা ঘর বাড়ি ছেড়েও পালায়ন করছে কেউই বাঁচতে পারে নাই তাহলে আমরাও কেউই এই মৃত্যু থেকে কেউই বাঁচতে পারবো না এই মহামারী থেকে কেউই বাঁচতে পারবো না এই শাস্তি থেকে এই গজব থেকে আমরা কেউই বাঁচতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা আল্লাহ তালার নাফরমানিকে না সারবো আল্লাহ তালার এই গজব থেকে আমরা কেউই বাঁচতে পারবো না গজব থেকে মূল কারণগুলো আল্লাহ তালা স্পষ্ট আকারে বলে দিয়েছেন এই গজব থেকে বাঁচার জন্য আমাদেরকে ফরমানি সারতে হবে আল্লাহ তালার গজব থেকে বাঁচার জন্য প্রতিটা মুহূর্তে নাফরমানিকে ছাড়তে হবে আজকে আমরা চিন্তা করতেছি যারা প্রতিটা মুহূর্তে মাদ্রাসাগুলোর মধ্যে থেকে থেকে আল্লাহ তালার হেবাদত বন্দিকে করত মাদ্রাসার মধ্যে তাহাজ্জত নামাজ পড়তো প্রতিটা মুহূর্তে কিতাব মোতাবেলা করত কোরআন তেলাওয়াত করত কত লক্ষ লক্ষ লক্ষ ছাত্ররা সেখানে আল্লাহ তালার আবাদতের মধ্যে লিপ্ত ছিল আজকে সেই প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার মূল কারণ সে প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার মূল কারণ হলো আমরা আল্লাহ তালার মূল আবাদতগুলো ছেড়ে দিয়েছি কেন যেখানে আল্লাহ তালার আবাদত বেশি বেশি করা হইতেছে আর সেখানে কেন বন্ধ হয়ে যাবে সেই প্রতিষ্ঠানগুলো কেন বন্ধ হবে আজকে মসজিদ মাদ্রাসাগুলো মসজিদের মধ্যে জামাত বন্ধ করে দেওয়া হয়েছে জুমান নামাজ পড়তে দেওয়া হয় না মসজিদের মধ্যে জামা জামাতে নামাজ পড়তে দেওয়া হয় না হ্যাঁ এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ আল্লাহ তালার গজবের বয়ে আর আল্লাহ তালা তো বলতেছেন এগুলো টিকে থাকবে এগুলো সব অটল থাকবে যদি মানুষ দুনিয়ার মানুষ আল্লাহ তালার হুকুম পালন করে হ্যাঁ দফা করে তাহলে এগুলো কি থাকবে টিকে থাকবে আল্লাহ বলতেছেন যদি দফা না থাকতো একে অপরে যদি দফা না থাকতো তাহলে ইহুদিদের আবাদতখানা আর খ্রিস্টানদের বড় বড় গির্জাসমূহ আর মুসলমানদের মসজিদসমূহ যেখানে আল্লাহ তালার বেশি বেশি স্মরণ হয় এগুলো সব ধ্বংস হয়ে যেত যদি দফা না থাকত তাহলে আজকে যেখানে এত বেশি আবাদত হইতেছে সেখানে কেন বন্ধ হয়ে গেল মূল কারণ কি মূল কারণ এটাই আল্লাহ আল্লাহ বিবাদিল্লা ফাসাদাতিল আর্থ যদি একে অপরের দফা না থাকে আল্লাহ বলতেছেন সারা পৃথিবীর মধ্যে ফেতনা ফাসাদে ভরে যাবে সারা পৃথিবীর মধ্যে ফেতনা ফাসাদে ভরে যাবে তো সারা পৃথিবীর মধ্যে ফেতনা ফাসাদে ভরে যাওয়ার মূল কারণ হলো দফা না থাকা বড় আফসোসের সাথে বলতে হয় বড়ই আবেগ নিয়ে বলতে হয় কেন কেনই বা এমন হলো কেনই বা এভাবে মাঠের বন্ধ হয়ে গেল যেখানে কোনো রোগের মানে রোগের কোনো দেখা দেয়নি সেখানে আগে থেকে প্ল্যান করে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে চিন্তাও করতে পারেনি যে এগুলো কেন বন্ধ হয়ে গেল এত সহজে এগুলো মূল বন্ধ হয়ে যাওয়ার কারণ হলো আমরা আসলে এইগুলোর মধ্যে থেকে মানে সঠিকভাবে আবাদত করতেছি না এগুলোর মধ্যে কত জামেলা কত মানুষের মানে হারাম টেকাগুলো এইগুলোর মধ্যে ব্যবহার করা হইতেছে কত তাগুদদের টাকা এখানে ব্যবহার করা হইতেছে কত সুদের টাকা এখানে ব্যবহার করা হইতেছে এগুলো কি বলবো এগুলো জাতির সামনে স্পষ্ট হ্যাঁ, আজকে এগুলোর কারণেই আজকে আমাদের উপর মহামারী আজকে আমাদের উপর এ ধরনের করোনা ভাইরাস আজকে সারা পৃথিবীর মানুষ এত আতঙ্কিত এত আতঙ্কিত এত ভয়ের মধ্যে আছে হ্যাঁ, আজকে মৃত্যুকেও মানুষ এত ভয় করে না আর এই করোনা ভাইরাস থেকে তো মৃত্যুটা আমার আরও অনেক নিকটে অনেক নিকটে আজকে মানুষ মৃত্যুকে এত ভয় করে না করোনা ভাইরাসকে যতটুকু ভয় করতেছে এগুলো মূল কারণ হলো আমরা আল্লাহ তালার নাফরমানির মধ্যে লিপ্ত আজকে আমরা নাফরমানিকে ছেড়ে দেই আজকে যদি ছেড়ে দেয় আল্লাহ তালা এই গজবকে উঠাই নেবেন যেমনি ভাবে যেমনি ভাবে ইউনুস আলাহিসাল্লামের জাতি আল্লাহর কাছে তবা শুরু করছে আল্লাহ তালা ওই সমস্ত তাদের কাছ থেকে শাস্তিকে উঠায় নিছেন আজকে আমাদের থেকেও শাস্তিকে উঠায় নেবেন যদি আমরা আজকে নাফরমানিকে ছেড়ে দেই আর নাফরমানিকে না ছাড়লে আল্লাহ তালা আমাদের কাছ থেকে শাস্তিকে উঠায় নেবেন না যতক্ষণ না পর্যন্ত আমরা আল্লাহ তালা নাফরমানিকে না ছাড়বো আল্লাহ তালা এই শিরিককে না ছাড়বো আরে এত বড় বড় শাস্তি আমাদের কাছে কেন আসতেছে মূল কারণ হলো আল্লাহ তালা নাফরমানিকে ছেড়ে দিয়েছি আমরা তো আল্লাহ তালা আমাদেরকে দিয়ে তো আজকে কি করবেন নাফরমানিকে দূর করাবেন আজকে দেখা যেতেছে আল্লাহ তালা আমাদের উপর শাস্তি দিতেছেন আজকে যদি আমরা আফগানের দিকে তাকাই আল্লাহ তালা এই যে বলছে না ও বিআই দিই না যে আমাদের হাত দিয়ে তাদেরকে শাস্তি দিবেন আমাদের হাত দিয়ে তাদেরকে শাস্তি দেবেন আমরা যদি আফগানের দিকে তাকাই তাহলে দেখব তারা সারা বিশ্বকে শাস্তি দিতেছে তাদের হাত দিয়ে স্পষ্ট আমাদের কাছে তাদের হাত দিয়ে আল্লাহ তালা শাস্তি দিতেছেন এটি আল্লাহ বলছেন অতিরুহুম আদিবুহুমুল্লাহ বেআইদিকুম তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো তোমাদের হাত দিয়ে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিবেন ওয়াইহিম তাদেরকে লাঞ্ছিত করবেন ওয়াংসুরুকুম আলিহিম তাদের উপর তোমাদেরকে সাহায্য করবেন তা আল্লাহ তালা তো আমাদেরকে আজকে সাহায্য করবেন আল্লাহ তালা আমাদেরকে সাহায্য না করে আল্লাহ তালা আমাদেরকে শাস্তি দিতেছেন এর মূল কারণ হলো আল্লাহ তালা মাহফরমনির মধ্যে আজকে আমরা লিপ্ত আল্লাহ তালা মুমিনদের বক্ষগুলিকে খুলে দেবেন তাহলে মূল শাস্তি আসার আরে শাস্তির ভয় কেন আমরা পাবো আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর শাস্তির কেন ভয় পাবো শাস্তি তো আমাদের হাত দিয়ে আল্লাহ তালা তাদেরকে দিবেন আমরা তো মৃত্যুর প্রতিটা মুহূর্তে আকাঙ্ক্ষা করব। মৃত্যুর আশায় থাকব। মুমিনরা প্রতিটা মুহূর্তে মৃত্যুর আশায় থাকবে মৃত্যুর আকাঙ্ক্ষা করবে কখন তার কাছে মৃত্যু এসে উপস্থিত হবে এটা তো সে প্রতিটা মুহূর্তে আকাঙ্ক্ষা করবে আজকে আমরা এটার আঁকা না করে এটা ভয়ে আছি আরে এটি তো ইহুদি খ্রিস্টানদের লক্ষণ আল্লাহ কি বলতেছেন করণের মধ্যে ওলিয়া ইউহল্লাদিন আহাদু ইনসামতুম আন্নাকুম আউলিয়া উলিল্লাহি মিন আল্লাহ কি বলতেছেন হে নবী আপনি বলুন হে ইহুদিরা যদি তোমরা দাবি করো মানুষদেরকে ব্যতীত তোমরা আল্লাহ তালাকে বন্ধু বানাইছো তাহলে তোমরা মৃত্যুর আকাঙ্ক্ষা করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে সত্যবাদী হয়ে থাকলে মৃত্যুর আকাঙ্ক্ষা করো আজকে আমরা মৃত্যুকে কেন ভয় করতেছি আমরা তো মৃত্যুর আকাঙ্ক্ষা করব মৃত্যুর আশায় থাকব এটা তো একটা মোমেনের কাজ প্রতিটা মুহূর্তে সে মৃত্যুর আশায় থাকবে আজকে দেখা যেতেছে আমরা মৃত্যুর প্রতিটা মুহূর্তে ভয় করতেছি মৃত্যুকে ভয় করতেছি মৃত্যু তো মোমিনদের জন্য উপহার সে প্রতিটা মুহূর্তে এটা আশায় থাকবে আকাঙ্ক্ষায় থাকবে কেমতের দিন কোনো ব্যক্তি আল্লাহর কাছে সব আছে তার প্রতিদান আছে সে দুনিয়াতে ফিরে আসতে চাবে না শুধু শহীদী ব্যক্তি দুনিয়াতে ফিরে আসতে চাবে কারণ তার মূল কারণ হলো সে শহীদের কত মর্যাদা কত ফজিল সে শতককে দেখছে সে একবার না দশবার আসতে যাবে এর মূল কারণ হলো সে মৃত্যুর স্বাদ কত ভালো মজা এটা সে পাইছে অতএব আমরা তো এটা আশায় থাকবো আমাদের হাত দিয়ে তো তাদেরকে শাস্তি দিবেন তাদের মোকাবেলা আমরা করব তাদেরকে আমরা শাস্তি দিব আর এর কারণে যদি আমাদের উপর বিপদ আপদ আসে সেটা আমরা আশায় থাকবো আরে আমরা মৃত্যু থেকে পালন করে কে বাঁচতে পারবো সেটা আল্লাহ কোরআন স্পষ্ট আকার বলছেন কুল্লাই কুমুল ইন লা আপনি বলুন তোমরা হত্যা আর মৃত্যু থেকে পালন করে বাঁচতে পারবা না আল্লাহ তালা তোমাদেরকে যদি যুদ্ধের ময়দানে বিজয়ী দেন তাহলে তো তোমাদেরকে কেউই পরাজয় করতে পারবে না আর আল্লাহ তালা যদি তোমাদেরকে যুদ্ধের ময়দানে পরাজয় দেন সেখানেও তোমাদেরকে কেউ বিজয়ী দিতে পারবে না অতএব হে লোক হে লোক সকল আমি স্পষ্ট আকারে বলতে চাই এই হত্যা বা মৃত্যু থেকে পালায়ন করে ভাসা যাবে না কিসের আমরা করোনা ভাইরাসকে এত ভয় করতেছি আর এই করোনা ভাইরাস আমরা যদি আল্লাহর আবাদতের মধ্যে আজকে লিপ্ত হই কালকে আমাদের থেকে করোনা ভাইরাস দূর হয়ে যাবে আজকে আমরা প্রতিটা মুহূর্তে আল্লাহ তালার আল্লাহ তালার ইজ্জতের মধ্যে আঘাত করতেছি আল্লাহ তালা সম্মানের মধ্যে আঘাত করতেছি আল্লাহ তালা নাফরমানের মধ্যে লিপ্ত আছি এই জাতি আমরা যতক্ষণ না পর্যন্ত এই যুদ্ধের মধ্যে না লিপ্ত হব এবং যুদ্ধের ময়দানে না নামব এবং আল্লাহ তালার সঠিক বিধানগুলো পালন না করব আল্লাহ তালা আমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটি জাতি নিয়ে আসবেন এমন একটি জাতি নিয়ে আসবেন যে জাতিকে আল্লাহ নিজে ভালোবাসবেন তাদেরকে আল্লাহ ভালোবাসবেন তারা ও আল্লাহকে ভালোবাসবে আদিল্লাতিন আলাল মুমিনিন মুমিনদের প্রতি থাকবে তারা বিনয় আইজ্জাতিন আলাল কাফিরিন কাফেরদের প্রতি থাকবে তারা কঠোর محمد رسول الله والذين معه أشداء على الكفار وحماء بينهم মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ তো একমাত্র রসুল এবং তার সাথে যারা ইমান আনছে তারা কাফেরদের প্রতি কঠোর আশিদ দেওয়া কুফার ও হ্যামাউ বাইনাহুম আর মুমিনরা মুমিনদের প্রতি বিনয় يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم অলিয়াজিদু আন্না হে তোমরা লিডারদের সাথে যুদ্ধ তোমরা লিডারদের সাথে যুদ্ধ করো ফিকুম গিলজ তারা যেন তোমাদেরকে কঠোর পায় তারা যেন তোমাদেরকে কঠোর পায় ফিরকুম গিলজ তোমরা জানিয়ে রাখো মোত্তাকিনদের সাথে আল্লাহ তালা আছে অকতিল মুশরিকিনা কাফাতান কামাই অকতিলুনাকুম কাফা তোমরা মুশ্রিকদেরকে দলভাবে হত্যা করো যেমনিভাবে তারাও তোমাদেরকে হত্যা করে ও আলেমু আন্নাল্লাহ মুত্তাকিন তোমরা জানিয়ে রাখো মোত্তাকিনদের সাথে আল্লাহ আছেন মোত্তাকিনদের সাথে আল্লাহ তালা আছেন ও আলেমু আন্নাল্লাহ মায় মুত্তাকিন ইয়াইউন জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন ওগুলো জানিহিম ক্ষমা ও হুম জাহান্নাম হে নবী আপনি মুনাফিকদের বিরুদ্ধে কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করুন জাহিদুল কুফার অল মুনাফিকিনা অগুলো যা আলিহিম তারা যেন আপনাকে কঠোর পায় কঠোর পায় তাদের জন্য আল্লাহ তালা জাহান নামকে ঠিকানা বানায় রাখছেন ইয়া ইউ কিতাল আপনি মুমিনদেরকে কিতালের প্রতি উদ্বুদ্ধ করুন হারিদিল মিনিনা আলাল কিতাল ফাকতিল ফি সাবিরিল্লাহ এ নবী আপনি একই যুদ্ধ করুন একা একা ফাকতিল ফি সাবিরিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা আপনার উপর অন্যদের দায়ভার গ্রহণ করতে হবে না ওয়াহারিদিন মুমিন আপনি মুমিনদের প্রতি কিতালের প্রতি উদ্বুদ্ধ করতে থাকুন আল্লাহ তালা বলতেছেন সর্বশেষ ওয়াকাফাল্লাহ মিনিন আল কিতাল মুমিনদের জন্য কিতালই যথেষ্ট হ্যাঁ আমার জাতি হ্যাঁ আমার ভাইয়েরা আমি স্পষ্ট আকারে বলতে চাই আমরা তো কাফের ইউদি মুশ্রিকদেরকে শাস্তি দিব তাদেরকে দুনিয়ার মধ্যে আমরা লাঞ্ছিত করব। তাদেরকে আমরা জাহান নামে পাঠিয়ে দেব সেটাই আল্লাহ কোরআন স্পষ্ট আকারে বলছে যখন তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে সাক্ষাৎ করবা তখন তাদের গাড়ো মারো যখন তোমরা তাদের যুদ্ধে লিপ্ত হবা তখন তোমরা তাদের গাড়ে মারো যখন তারা যুদ্ধে পরাজয় হওয়া শুরু করবে একেবারে তারা দুর্বল হয়ে যাবে তখন তোমরা শক্ত করে তাদেরকে বেঁধে ফেলো ইম্মা মান্নাম বাদু ইম্মা ফিদান অতপর তোমরা হয়তো তাদেরকে দয়া করে ছেড়ে দাও কিংবা তাদের থেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দাও আর যুদ্ধ তাদের সাথে চালিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত তারা স্বেচ্ছায় এসে তোমাদের কাছে অস্ত্র না দেবে ذلك ولو يشاء الله لانتصر منهم আর আল্লাহ তালা চাইলে তাদের থেকে প্রতিদান নিতে পারতেন কিন্তু আল্লাহ তালা এটা করবেন না হ্যাঁ আমার ভাইরা এটা আল্লাহ করবেন না আল্লাহ তালা চায় তোমাদেরকে একে অপরকে দিয়ে পরীক্ষা করার জন্য তোমাদের হাত দিয়ে শাস্তি দিতে চায় আর আজকে আমরা এই বিধানটা বাদ দিয়ে দিচ্ছি যেটা সাহাবা একরামকে দিয়ে আল্লাহ তালা কাফেরদেরকে শাস্তি দিচ্ছেন বদরের যুদ্ধে দিচ্ছেন উহুদের যুদ্ধে দিচ্ছেন খন্দকের যুদ্ধে দিছেন হেনাইনের যুদ্ধে দিছেন আহজাবের যুদ্ধে দিছেন হ্যাঁ? বনু যাকে শাস্তি দিছেন তো এই যে আল্লাহ তালা এই যে মানে মমিনদেরকে দিয়ে সাহাবা একরামদেরকে দিয়ে আল্লাহ তালা কঠিন শাস্ত করছেন যখন আমরা এই যে আমরা আল্লাহ তালার কাজকে ছেড়ে দিয়েছি আল্লাহ তালার মূল কাজকে ছেড়ে দিয়েছে জন্য আল্লাহ তালা শাস্তি দিতেছে আর শাস্তি আমাদেরকে শুভ দিতেছেন কেন দা আমাদের কাছে এত শাস্তি আসতেছে এই শাস্তি আসার মূল কারণ হলো এটাই আজকে আল্লাহ তালা আমাদেরকে শাস্তি কেন দিতেছেন আল্লাহ নাফর মানি মধ্যে লিপ্ত হয়ে গেছে আরে কাফেরা তো আমাদেরকে কঠোর ভাবে আল্লাহকেও কঠোর ভাবে আমাদেরকেও কঠোর ভাবে আল্লাহ তালা তো এদের প্রতি কঠোর আমাদেরকেও কঠোর আল্লাহ তালা তো আমাদেরকে বলতেছেন জাতিন আল্লাহ কাফরিন কাফেরদের প্রতি কঠোর হও আরে আমরা যদি তাদের প্রতি বিনয়ী থাকে তো তারা এটা চাইতেছে অদ্দুল্লাহ তো দিহিনুফা এ দিহিনুন তারা চায় আপনি বিনয়ী হন ফলে তারাও বিনয়ী হবে আল্লাহ কি বলতেছেন ওয়ালান তারও দো আঙ্কেল ইয়াহুদু আপনার প্রতি তারা সন্তুষ্ট হবে না আপনার প্রতি তারা তারা সন্তুষ্ট হবে না ইহুদি খ্রিস্টানরা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আপনি তাদের ধর্মের অনুসারী না হবেন তারা তাদের ধর্ম অনুসারী আমরা হয়ে গেছি আজকে আমাদের প্রতি তারা সন্তুষ্ট আরে কালে শুধু সন্তুষ্ট না আমরা তাদেরকে দাওয়াত দিতেছি তাদেরকে আহ্বান করতেছি তাদেরকে বন্ধু হিসাবে বানাই নিচ্ছে তাহলে শাস্তি আমাদের উপর আসবে না কাদের উপর আসবে শাস্তি তো আমরা ডেকে নিয়ে আসছি আল্লাহ তালা কাছে আল্লাহ তালা তো প্রতি মুহূর্তে আমাদেরকে ডাকতেছেন কে আসো আমার কাছে চাও আমি তোমাদের দুঃখকে দূর করে দেবো আমি তোমাদের কষ্টকে দূর করে দেবো আমি তোমাদেরকে লাঞ্ছিত থেকে হেফাজত করব। লাঞ্ছিত থেকে হেফাজত করার মূল কারণ হলো আল্লাহ বলতেছেন আল্লাহকে ডাকার জন্য আমরা আল্লাহর ডাককে বন্ধ করে দিয়েছি তাহলে শাস্তি তো আসবেই আল্লাহ তালা বলতেছেন ওই যা এলাকা ইবাদি আন্নি ইন্নি করিব উজিব উদা ওতা দা ইজা দান হেনবি যখন আপনাকে আমার সম্পর্কে কোনো বান্দা জিজ্ঞাসা করবে তখন আপনি বলি দিন আমি অজিব নিকটে ফাইন্নি করিব মুজিব উদা ওতা দা ইজা দান যখনই আল্লাহ তালা বান্দা আল্লাহ তালাকে ডাকেন সাথে সাথে আল্লাহ তালা ওই বান্দাটাকে সারা দেন আল্লাহ তালা তো আমাদেরটাকে সারা দিবেন আল্লাহ তালা তো আমাদের থেকে গজবকে দূর করে দিবেন যদি আমরা আল্লাহ তালার আবাদত করি আল্লাহ তালার আবাদতের মধ্যে লিপ্ত হই তাহলে আল্লাহ তালা আমাদেরকে করোনা ভাইরাস থেকে হেফাজত করবেন আর যদি আমরা আল্লাহ তালা আবাদত না করি আল্লাহর আবাদতের মধ্যে লিপ্ত না হই তাহলে তো আল্লাহ তালা আরও কঠিন কঠিন মুসিবত দিবেন يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن أن الله يحول بين المرء والزوج بين المرء وقلبه وأنه إليه تحشرون يا أيها الذين آمنوا استجيبوا لله হলের রসুলি ইমানদারগণ যখন তোমাদেরকে আল্লাহ এবং তার রসুলের দিকে ডাকা হয় তখন তোমরা সারা দেও কেননা তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন আর জানিয়ে রাখো আল্লাহ বান্দা এবং তার অন্তরের মাঝে অন্তরয় হয়ে যান যখন আমরা সারা না দিব আল্লাহ তালার ডাকে এবং রসুলের ডাকে যখন সারা না দিব তখন আল্লাহ তালার গজব আমাদের কাছে চলে আসবে এটাই মূল কারণ আরে যখন আমি অসুস্থ হব তখন তো আমি আল্লাহকে ডাকবো ফাইজা আমার যখন আমি অসুস্থ হই তখন আমাকে আল্লাহ সুস্থ করে দেন তা আল্লাহ তালা তো আমি যখন অসুস্থ হইতেছি আল্লাহ আমাকে সুস্থ করে দিবেন কোনো ডাক্তার এই অসুস্থকে সুস্থ করতে পারবে না তো করোনা ভাইরাসের চিকিৎসাও তো নাই তাহলে এই এই গজব থেকে কে রক্ষা করবেন কোটি কোটি টাকা দিয়ে আমরা কি করব। কত কোটি কোটি টাকা দিয়ে কামাইতেছি আমরা হ্যাঁ এই কোটি কোটি টাকা দিয়ে কি করব। এই কোটি কোটি টাকা কি আমাদেরকে আল্লাহ তালার এই গজব থেকে হেফাজত করতে পারবে কখনো না আল্লাহ তালার গজব থেকে হেফাজত পাইতে হলে আল্লাহ তালার এই গজব থেকে মুক্তি পাইতে হলে আল্লাহ তালার যে দেওয়া পদ্ধতি পন্থার মধ্যে লিপ্ত হলে আমরা অবশ্যই আল্লাহ তালার এই গজব থেকে বাঁচতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার হুকুম আহকাম বিধিবিধান প্রত্যেকটা বিধিবিধানকে সঠিক পন্থায় পালন করা তৌফিক দান করুক وآخر دعوانا أن الحمد لله رب العالمين تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا للأجيال معنا نهج حياة جئنا تبصرة عن